কি দিলাম ধন সম্পদের সঠিক পন্থায় সংরক্ষণ করা অপরিহার্য আর ধন সম্পদ হচ্ছে মূল্যবান বস্তু এগুলি এই ধন সম্পদ যদি না থাকতো তাহলে আমরা কিভাবে আল্লাহর ইবাদত বন্দী করতাম হালাল রুজি খেয়ে হালাল পোশাক পরি হালাল উপার্জন করি হালাল বাড়ি ঘরে আমরা বসবাস করছি আর আল্লাহ তবারকুয়া তালার এবাদত বন্দেগি উপাসনা করছি এটা আল্লাহ তালার নিয়ামত তাই আমরা যেন মালধনের সঠিক পন্থায় সঠিকভাবে সংরক্ষণ করি তবে মালধনকে সংরক্ষণ করার অর্থ হলো একটি এটাও যে তাতে যেন হারাম মাল হারাম মাল না রেখে দিই হারাম মালের সঙ্গে হালাল মালকে যেন আমরা মিশিয়ে না দিই মিলিয়ে না দিই হালাল মাল এবং হারাম মাল দুটাকে যেন আমরা একত্রিত করে মিলিয়ে না দিই হালাল মালকে আমরা হালাল করেই রাখবো আর হারাম থেকে সব সময় দূরে থাকার চেষ্টা করব। তা আল্লাহ তালা বলেছেন ওলা তাকুলু আমালাকুম বাইনাকুম বিল বাতিল ভাবার্থের অনুবাদ হচ্ছে এই যে আর তোমরা অন্যায়ভাবে একে অপরের ধন সম্পদ গ্রাস করবে না তাহলে অন্যায়ভাবে কাউরি মাল আমি নিয়ে নিলাম আর নিজে সেগুলো ভক্ষণ করলাম বা আমার সন্তান সন্ততিকে দিলাম বা সেগুলির দ্বারা আমি কোনো বস্তু ক্রয় করলাম বা বাড়িঘর নির্মাণ করলাম তো এগুলো সব হালাল হবে না এগুলো সব হারাম হয়ে যাবে সুতরাং হারাম থেকে নিজেকে রক্ষা করা অপরিহার্য এই আয়াতটি সুরা এই আয়াতটি কি বললাম যে সুরা বাকারা আয়াত নম্বর একশো অষ্ট আশির অংশ বিশেষ আল্লাহ তবরকাল আরো বলেছেন ওকুলু অশরাবু আলা তুসরিফু মালধন যেহেতু অত্যন্ত মূল্যবান বস্তু এই মূল্যবান বস্তুকে যেন আমরা নষ্ট না করে দিই তার জন্য আল্লাহ তালা বললেন ওকুলু ওশরাবু ওলা তুসরিফু ইন্নাহুল মুসরিফিন তো আমরা মাল উপার্জন করার পর বা হালাল পথে হালাল মাল উপার্জন করার পর সেগুলি অপচয় করে নষ্ট করে দিব না কেন যে ব্যক্তি অপচয় করবে তাকে আল্লাহ তালা ভালোবাসেন না যে ব্যক্তি মাল অপচয় করবে আল্লাহ তালা তাকে পছন্দ করবেন না আল্লাহ তালা তাকে ভালোবাসবেন না আর আরেকটি করণীয় বিষয় হচ্ছে এই যে আমরা অপচয় করব না আর নিজের মালকে পাপের কাজেও খরচ করব না আল্লাহ তালা বলেছেন ওলা তুবাদ্দের আর তুমি পাপের কাজে কিছুই ব্যয় করবে না তোমার মাল পাপের কাজে খরচ করবে না সুরা আল ইসরা বা বানি ইসরায়েলের আয়াত নম্বর ছাব্বিশের অংশ বিশেষ তো এই আয়াতটির দ্বারা বা এই সমস্ত উপদেশের দ্বারা এই আয়াতগুলির দ্বারা আমরা বুঝতে পারলাম যে আমরা মাল হালাল পন্থায় উপার্জন করব হালাল পন্থায় উপার্জন করার পর সেই মাল খরচ করার সময় অপচয় করব না বা পাপের কাজে সেই মাল ব্যবহার করব না এইভাবে ইসলাম ধর্ম ধন সম্পদের সংরক্ষণ করা অপরিহার্য করে দিয়েছে আর চুরি বা অপহরণ প্রতারণা অথবা আত্মসাত খিয়ানত এবং অন্যায়ভাবে একে অপরের ধন সম্পদ গ্রাস করা অবৈধ করে দিয়েছে তাই ইসলাম ধর্ম পবিত্র ও বৈধ পন্থায় মাল সম্পদ অথবা ধন সম্পত্তি উপার্জন করার প্রতি উৎসাহ প্রদান করেছে এবং অপব্যয় অপচয় অপব্যবহার কিংবা বিনা প্রয়োজনে অসৎ কাজে আমরা যেন ধন সম্পদ খরচ না করি এর জন্য আমাদেরকে সবসময় সজাগ থাকতে হবে আল্লাহ তারাকুয়া তালার কাছে দোয়া করি আল্লাহ তারাকুয়া তালা যেন আমাদেরকে হালাল পন্থায় মাল উপার্জন করার তৌফিক দান করেন আর মালকে যেন আমরা হালাল পন্থায় খরচ করি এবং অপচয় অপচয় যেন না করি আর পাপের কাজে যেন মাল আমরা খরচ না করি এর জন্য আমরা সবসময় সজাগ থাকব আল্লাহ তালা যেন আমাদেরকে অপচয় থেকে পাপের কাজে মাল ব্যয় করা থেকে যেন বেঁচে থাকার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত